তাহলে মাথার চুল পেকে গেলে মাথায় মেহেদি লাগানো এটা সোননাথ মেয়েরা নখে মেহেদি দিবে এটা তাদের জন্য জরুরি আতর মানুষ ব্যবহার করবে এই কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন আয়েসারাজি সাজিয়ে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো সকাল সাড়ে আটটা নয়টার সময় তখন তিনি বলছেন আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি আমাকে এভাবে নিয়ে আসা হলো কেন ইতিমধ্যে দেখি আল্লাহ রসুল ঘরে ঢুকলেন আসমা বিনতি এজিদ এক গিলাস দুধ নিয়ে আসলেন এসে বলছেন আমাকে আয়সা এই গিলাসটা নেও রাসুলের হাতে দাও তা আমি একটু মাথাটা লজ্জা করে নিচু করে আছি আসমা ধম বলছে ভাই গিলাস নাও হাতে দাও রাসুলের তো আমি তো একবারে ধমকে ধমক খেয়ে একবারে হক চকিয়ে গেছি ধমক খেলে আমি দিনে হ্যাঁ বাসর রাতে আসমা বিন্দু ইয়াজিদ এক ধমক দিয়েছে না জায়গায় গিলাস নাও রাসুলের হাতে দাও তা আমি ধমক খেয়ে হক চকিয়ে গেছি তারপর আমি গিলাসটা নিলাম রাসুলের হাতে দিলাম বাসর ঘর রাতের কথা বলছি রাসুল গিলাসে দুধ পান করলেন তারপর আমাকে দিলেন আমি পান করলাম তারপর বললেন গিলাসটা আসমাকে দাও তখন আসমা বলছে না না না না না আপনি হাতে না আপনার হাত থেকে গিলাসটা নিব আপনার হাত থেকে তখন আল্লাহ রসুল আয়েসাকে বললেন দাও গিলাসটা দাও আল্লাহ রসুল নিলেন এবার আসমা আল্লাহ রসুলের হাত থেকে গিলাসটা নিলেন গিলাসটা নেওয়ার পরে রাসুল যেখানে মুখ লাগিয়ে দুধ পান করেছেন আসমা সেইখানে মুখ লাগিয়ে দুধ পান করলে নির্ণয় হয়েছেন আসমা বিনতে ইয়াজিদ সম্মানিত দিনী ভাই বোন বাসর রাতে আপনার মিঠাই খাওয়ার ব্যবস্থা থাকবে এই কথাই ঠিক এরপরে বর কনের মাথায় হা দিয়ে বলবে আল্লাহ খাইরা হা হে আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দেখে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি আল্লাহ এর ভিতরে যে অনিষ্ট খারাপ বেহায় আছে সেটা থেকে বাঁচতে চাচ্ছি এবং যে খারাপ বেহে দেখে সৃষ্টি করা হয়েছে সেই খারাপ থেকে বাঁচতে চাচ্ছি এরপরে দুই কাজ সলাদ আব্দুল সাহেব বাসুর ঘর যে আমাদের এমনিতে পার হয়ে গেছে আবার বিবাহ করেন না সেইটা আমি বিবাহ করতে আদেশ করিনি এটা একটা পরামর্শ আচ্ছা আমি না হয় বিবাহ করলাম আমার বউ অতএব ওইদিকে পরামর্শ দিয়ে না আব্দুল রাজাক সাহেব ভালো আছি ভালো আছি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আর পরামর্শ দিলাম না ছেলে মেয়ে যেটা সেটার কাছে চলেন এবার বাসর ঘরে এরপরে দুই কাজ সলাপ আপনি স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছনে দাঁড়াবে স্ত্রী কখনো পাশে দাঁড়াতে পাবে না মা হলেও পাবে না খালা ফুফু কেউ পাবে না দাদিও পাবে না সলাতে পুরুষ মহিলার পাশে মহিলা পুরুষের পাশে দাঁড়াতে পাবে না পিছে আপনার স্ত্রী আপনি আগে কাজ সলাত কাজ সলাতের পরে দাম্পত্য জীবন এরপরে সকালে অলিমা অলিমা বিশাল কিছু হবে বৌভাত বউ ভাত কেন বউ ভাত বাতিল শব্দটা কেটে দেন এই ছেলে আর কোনোদিন বউ ভাত ব্যবহার করবো না কি বলতে হবে অলিমা এইখানে যেটা জরুরি কথা সকালে সবাই বলবে খালা বলছে বারাক আল্লাহ আলাইকা জমা ভাই না কুমা ফিখাইরিন ফুফু বলছে বারাক আল্লাহ আলাইকা জমা ভাই না ফিখাইরিন সবাই দোয়া পড়বে খালি বারাক আল্লাহ খালি বারাক আল্লাহ যে আসবে সে দোয়া পড়বে কিন্তু কাজীর বাদ দেব এ বিবাহের পরের দিন সকালে সবাই বলছে তোমার বউটা কেমন একটু দেখি বউটার বউটা একটু ঠোঁটগুলা মোটা একেবারেই নীতি উল্টা একেবারেই নীতি হারা সবাই মিলে কি বলবে সবাই এ দোয়া পড়বে মাতে ছোট বড় সবার দাওয়াত হবে মাতে ছোট বড় সবার দাওয়াত হবে ধনী গরিব সবার দাওয়াত হবে যদি ধনীদের দাওয়াত দেওয়া হয় গরিবদের না দেওয়া হয় তাহলে এই খাদ্য সবচেয়ে খারাপ আসার তমিন সবচেয়ে নিকৃষ্ট খাদ্য এই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে এখন কুকুরে খাবে ধনী গরিব সবাকে দাওয়াত দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন আরেকটু জরুরি কথা এখানে থেকে যাচ্ছে বিবাহের পরের দিন থেকে দুইজনই মাঝে মধ্যে দূরে কাজ সলাত আদায় করবে আর আল্লাহকে বললো একটি সুসন্তান দাও একটি সুসন্তান দাও পেটে যখন বাচ্চা আসছে তখন আর বাহিরে যাবে না কোনো সিনেমায় যাবে না কোনো ছবি মূর্তি দেখবে না টিভির সামনে দাঁড়াবে না কেন ওর একটা প্রতিক্রিয়া বাচ্চার উপরে আসতে পারে রাসুল সাল্লাম বলছেন কোনো মানুষ যখন মারা যায় সে লোকটা খারাপ যদি হয় তাড়াতাড়ি মাটি দাও তাড়াতাড়ি মাটি দাও কেন ওই খারাপ মানুষটার খারাপ প্রতিক্রিয়া বাড়ির ওপরে পড়বে দেশের ওপরে পড়বে মানুষের ওপরে পড়বে গরু ছাগলের উপরে পড়বে গাছপালার উপরে পড়বে বুঝাতে পারিনি কথা একটা পাপি মানুষের খারাপ প্রতিক্রিয়া বাড়ির উপরে পড়ে দেশের উপরে পড়ে গাছপালার উপরে পড়ে আপনার মেয়েটা পেটে বাচ্চা করে ঘুরে বেড়াচ্ছে কমিউনিটি সেন্টারে এখানে সেখানে ওর একটা খারাপ প্রতিক্রিয়া এই বাচ্চার উপরে পড়বে মায়ের উপরে পড়বে খুব সাবধান আপনার মেয়ে আপনার মা আপনার স্ত্রী সবাই পর্দার মধ্যে থাকবে এরপরে দিন যাবে রাত্রি যাবে দিন যাবে রাত্রি যাবে বিবাহের বাচ্চার প্রসাবের সময় এসেছে সহজে ক্লিনিকে নিয়ে যাবে না বাড়িতে তার মায়ের কাছে প্রসব হবে স্বাভাবিকভাবে নিরুপায় হয়ে ক্লিনিকে নিয়ে যেতে পারেন ক্লিনিক নিরাপদ হলে নিয়ে যান সমস্যা নেই যখনই বাচ্চা হয়েছে পাশে আজান দিবেন এক কানে আজান এক কানে একামাত এই কথা ঠিক নয় ওই হাদিস জাল আজান দেওয়ার হাদিসটি হাসান হিসাবে গ্রহণ করা যায় আজান পাশে হবে বাচ্চার পাশে এইবার বাচ্চাকে নিয়ে যাবেন একজন পরহেজগার মানুষের কাছে তাহানিক করে নেবেন তাহানিক মানে খেজুর চাবিয়ে তার একটু হাতে নিয়ে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে তার নাম তাহানিক এটা করে নেবেন পরেজগার পুরুষ নারী যে হোক তার কাছে করে নেবেন আর বাচ্চাকে দুধ খাওয়াবেন বিসমিল্লা বলে আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লা বলবে এবার বাচ্চা হাঁটতে শিখেছে তাকে পায়জামা পরাবে ল্যাংগোট নয় ল্যাংটা নয় মেয়ে বাচ্চা তাকে পায়জামা পরানোর চেষ্টা করবে সম্মানিত দিনী ভাই বোন আসছে যাচ্ছে বাচ্চা বাড়িতে সালাম দিয়ে যাবে স্কুলে সালাম দিবে পাশের মানুষকে সালাম দিবে তাই তো আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায়কা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল বালহাজাল বরং তার চেয়ে খারাপ কুকুর শ্রীগাল গরু ছাগল মানে আপনাদের বাড়িতে যে গরুটা আছে সেই গরুটাকে গোহালে নিয়ে যান রাত্রে তোলেন গোহালে নিয়ে যান তখন গরুটা কি সালাম দিয়ে ঢোকে তো গরুটা সালাম দিয়ে ঢোকে না তো আপনিও যখন ঢুকছেন তখন সালাম দিচ্ছেন না তাহলে কি আমি এখন গরুর মতো হয়ে গেছি সেই জন্য আপনার আদর্শ ভিন্ন হবে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে এখানে শেষের দিকে এই পর্যন্ত আজকের মতো শেষ এখানে এসে একটা জরুরি কথা বলা প্রয়োজন মনে করছি কেন জানি গ্রামের সামাজিক অবস্থায় প্রতিষ্ঠানগত অবস্থায় পরস্পরে বদনাম করা গিবাত করা প্রয়োজন মনে করছি সবসময় দোকানপাটে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করছি শুধু খালি এতটুক কথা মনে রাখেন যে গিবাত মানুষের সাথে জড়িত পাপ গিবাদ করলে পরকাল হারাবে যার গিবাদ করছেন তার কাছে ক্ষমা না নিলে বাঁচার পথ নেই মর্মে সকল দিনই ভাই বোনকে পারিবারিক বিষয়গুলি খুব ভালো করে খেয়াল রেখে বিবাহের অনুষ্ঠানগুলি রাসুলের পদ্ধতিতে করার অনুরোধ রেখে গিবাদ বন্ধ করার অনুরোধ রেখে তিনটি ওসিয়ত থাকল এক পাঁচক্ত সলাত আদায় করবেন দুই হালাল রুজি উপার্জন করবেন তিন একটু কোরআন মসজিদ তেলাওয়াত করবেন এই অনুরোধ রেখে আর জি যাওয়ার পূর্বে যেহেতু এটা মাদ্রাসা আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হয় যাওয়ার সময় দশ টাকা হলেও কে এমনি চলে যাবেন না দশটা টাকা বিশটা টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাবেন আর আমাদের জামিয়া সালাফের পক্ষ থেকে যেসব বই পুস্তক পত্রিকা বিশেষভাবে মাসিকাল ইতেসাম পত্রিকা সেদিনও সবাই নিয়েছিলেন আজকেও সবাই নিয়ে যাবেন কেউ খালি যাবেন না তাওজেহুল করান আছে ব্যতিক্রম তাপসির বইগুলি সংগ্রহ করুন আর সবাই সহযোগিতা করে যাবেন এমনি চলে যাবেন না আমি আপনাদের আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ বারেক আলাহ আল্লাহ যে যতটুকু দান করেছে যে যতটুকু দান করছে তুমি তার দানকে কবুল করো সকলের কল্যাণ কামনা করে সকল দিনী ভাই বোনকে দান করার অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো বই পুস্তক সবাই নিয়ে যাবেন কেউ খালি যাবেন না যেতে যেতে দেখবেন পঞ্চাশ টাকা খরচ হয়ে গেছে একটা বই সাথে নিয়ে গেলে না হয় কম দামের বইটাই নিয়ে যান একটা হলো বিশ টাকা মূল্য আর একটা হলো পঞ্চাশ টাকা মূল্য শিক্ষা বনাম জাহেলিয়াত অন থেকে না ক্লাস টেন পর্যন্ত শিক্ষাকে নাকচ করা হয়েছে মানে কেমন শিক্ষা বাতি জ্বালানো আছে আর একদিকে আছে কুকুর আর একদিকে আছে বিড়াল দিয়ে আলো জ্বালিয়ে রেখেছে মানে কুকুরে আর বিড়ালে পড়ছে পড়ছে এটা হলো বই আল্লাহ তুমি হেফাজত করো সকল তিনি ভাই বোনকে সহযোগিতা করার অনুরোধ রেখে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম শুভনাকাল্লাহ অবিহাম দেখা আস্তাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ